কায়স রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি সাঈদ ইবনু জায়দ ইবনু আমর ইবনু নুফায়ল রদিল্লাহ তাল্লাহ্নকে কুফার মসজিদে বলতে শুনেছি যে তিনি বলেন আল্লাহর শপথ উমরের ইসলাম গ্রহণের আগে আমার ইসলাম গ্রহণের কারণে তার হাতে আমাকে বন্দী হতে দেখেছি তোমরা উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর সাথে যে আচরণ করলে এ কারণে যদি ওহুদ পাহাড় বিদীর্ণ হয়ে যায় তবে তা হওয়া ঠিকই হবে